লাকুম ও আনতুম খুলিক তুমলিল আখির দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে এই সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমরা সৃজিত হয়েছ আখেরাতের জন্যে মহান রব্বুল আলমিন আল্লাহ রব্বুল ইজত এই পৃথিবীর যত আয়োজন সমস্ত আয়োজন আমাদের উদ্দেশ্যে পৃথিবীতে আমরা যা দেখছি যা বুঝছি এবং আমাদের দেখার বাহিরেও আল্লাহ তালার অনেক নিয়ামত আছে এগুলো মুসলমানদেরকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে আবার অন্য হাদিস আসছে লা তাকু তু হাত্তা লা ইউকাল ফিল আরদে আল্লাহ আল্লাহ পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণকারী এবং আল্লাহকে মাননেওয়ালা একজন লোকও যদি অবশিষ্ট থাকে তাহলে আল্লাহ রব্বুল ইজত কেয়ামত কায়েম করবেন না পৃথিবীতে কেয়ামত হবে না এক পর্যায়ে আল্লাহকে মাননেওয়ালা আল্লাহর বিধানাবলীকে বাস্তবায়ন করণেওয়ালা কমতে থাকবে কমতে কমতে এক পর্যায়ে যখন সুন্দর কোঠায় চলে আসবে একজন মানুষও পৃথিবীতে অবশিষ্ট নেই যে আল্লাহকে মানে এবং আল্লাহর উপর ইমান আনে আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস করে এবং আল্লাহর বিধান বলি যেভাবে পালন করা প্রয়োজন সেভাবে পালন করে এমন একজন লোক যদি না থাকে তখন এই পৃথিবী আল্লাহ রাখবেন না এই দিক থেকে চিন্তা করলে আমাদের প্রীত হওয়া এবং খুশি হওয়ার অনেকগুলো দিক আছে কিন্তু বাস্তবতার দিকে যদি আমরা তাকাই লক্ষ্য করি তাহলে দেখব পরিবেশ সম্পূর্ণ ভিন্ন আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি মুসলমান অনেক সংখ্যায় মুসলমান পৃথিবীতে আছে এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের দুর্গতির কোনো শেষ নেই সার্বিকভাবে মুসলমানরা নিচে পড়ে আছে আল্লাহ তালা মুসলমানদেরকে অনেক অধেল সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো ব্যবহার করছে মুসলমানদের শত্রু বিধর্মীরা পৃথিবীতে রাজত্ব করার কলাকৌশল আল্লাহ রসুল নিজেই দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমেই বাস্তবায়ন করে দিয়েছেন মুসলমানদের কর্তৃত্ব পৃথিবীতে কিন্তু বর্তমান আজ মুসলমানরা অন্যের কর্তৃত্বকে জোর জবরদস্তিমূলক হলেও মেনে নিতে হচ্ছে মুসলমান মার খাচ্ছে সারা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গাতে এই পরিস্থিতি কেন আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তিত হয়েও না পেরেশান হয়েও না অতীতে যা ঘটে গেছে এটা মনে করে মন খারাপ করার কোনো কারণ নেই ভবিষ্যতের জন্য চিন্তিত হবে না ও আন্তমুল আলাউনা ইনকুম তুমিন তোমরাই সবার উপরে থাকবে নেতৃত্ব কর্তৃত্বের আসন অলঙ্কৃত তোমরাই করবে জাতি হিসাবে তোমাদের প্রাধান্য অব্যাহত থাকবে সার্বিকভাবে তোমাদের মূল্যায়ন এবং তোমাদের মর্যাদা সবার উপরে থাকবে শর্ত একটি ইনকুম মিনিন তোমরা যদি মমিন হতে পারো অন্য জায়গায় আসছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মিনিন মমিনদের সাহায্য করা তাদের সহযোগিতা করা এটি আল্লাহ তালার দায়িত্ব আল্লাহ নিজে বলেছে এটা আমার দায়িত্ব আমার উপর ওয়াজিব সারা পৃথিবীতে মমিনের সংখ্যার অভাব নেই আবার আল্লাহর ওয়াদা আছে যে তোমরা মমিন হতে পারলে আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের উচ্চ আসনে অধিষ্ঠিত করে দেব তোমাদের পর্যায় তোমাদের অবস্থান সকল জাতির উপরে থাকবে আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আজকে সারা বিশ্বে মুসলমান জাতি নিগৃহীত মজলুম এবং তাদের অধিকার থেকে বঞ্চিত বরং মানুষের অন্যায় আক্রোশের শিকার যেখানে মুসলমানদের সাথে কাফেরদের সংঘর্ষ হয় সেখানে মুসলমানদের বিজয় পাওয়ার কথা কিন্তু উপর মুসলমানরা পরাজিত হচ্ছে যেখানে অর্থনৈতিক প্রতিযোগিতার কথা সেখানে মুসলমানদের বিজয় আসার কথা ছিল কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মুসলমানরা নিগৃহীত হচ্ছে এই যে আল্লাহর মূল্যায়ন একরকম আর বাস্তব চিত্র অন্যরকম এই যে বৈপরীত্য এই যে পরস্পর বিরোধী অবস্থা এখন আমাদের মূল্যায়নটা কি হওয়া উচিত আমাদের কন্টেক্টটা গ্রহণ করা উচিত এবং আমরা এই পরিবেশটাকে মূল্যায়ন করে কিভাবে অগ্রসর হব এবং কোনটায় বিশ্বাস করব এবং কোন পদ্ধতি অবলম্বন করব সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলমিন তার তিনি যেমন সত্য তার কথাও অনুরূপ ভাবে সত্য আল্লাহ তার বাণী যে কিতাব এই কিতাব এর সম্পর্কে নিজেই ঘোষণা দিচ্ছেন এতে কোনো সন্দেহ নাই আল্লাহর যে কোনো একটি কথা কোরআনের মাধ্যমে প্রমাণিত হবে এই কোনো একটি কথা অস্বীকার করা তো দূরের কথা ন্যূনতম সন্দেহ পোষণ করলেও ইমান থাকবে না আল্লাহ তালা বলেছেন মুমিনদের সহযোগিতা করা সাহায্য করা তার দায়িত্ব তিনি এই দায়িত্ব নিজে নিয়েছেন নিজের উপরে আর আল্লাহ তালা তার ওয়াদা প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তাহলে মুমিনদের সাহায্য আসা সহযোগিতা করা এটা আল্লাহ তালার ওয়াদা এবং আল্লাহ তালা নিজে দায়িত্ব নিয়েছেন বলে যে ঘোষণা দিয়েছেন এটা বাস্তব এটা বিশ্বাস করতেই